আসমান জমিন গ্রহ তারা সবই তোমার দান তোমার নামে মধুর তানে গায় পাপিয়া গান আসমান জমিন গ্রহ তারা সবই তোমার দান তোমার নামে মধুর তানে গায় পাপিয়া গা আসমান জমিন গ্রহ তারা সবই তোমার দান তোমার নামে মধুর তানে গায় পাপিয়া গা মহামহিয়ান তুমি শ্রেষ্ঠ গরিয়ান এই মায়াবি বসুন্ধরা তোমার অবদান মহামহিয়ান তুমি শ্রেষ্ঠ গরিয়ান এই মায়াবী বসুন্ধরা তোমার অবদান আসমান জমিন গ্রহ তারা সবই তোমার দান তোমার নামে মধুর তানে গায় পাপিয়া গান মহামহিয়ান তুমি শ্রেষ্ঠ গরিয়ান এই মায়াবী বসুন্ধরা তোমার অবদান মহামহিয়ান তুমি শ্রেষ্ঠ গরিয়ান এই মায়াবী বসুন্ধরা তোমার অবদান আসমান জমিন গ্রহ তারা সবই তোমার দান তোমার নামে মধুর তানে গায় পাপিয়া গা তুমি দিলে নয়ন কারা বন বনানি সৃজিয়েছ পরিপাটি এই ধরণী তুমি দিলে নয়ন কারা বন বনানি সৃজিয়েছ পরিপাটি এই ধরণী তুমি দিলে নয়ন কারা বন বনানি সিজিয়ে চপরি পাটিয়ে ধরণী গড়েছ নিপুণ হাতে নিখিল জাহান এই মায়াবী বসুন্ধরা তোমার অবদান গড়েছ নিপুণ হাতে নিখিল জাহান এই মায়াবী বসুন্ধরা তোমার অবদান আসমান জমিন গ্রহ তারা সবই তোমার দান তোমার নামে মধুর তানে গায় পাপিয়া গা আসমান জমিন গ্রহ তারা সবই তোমার দান তোমার নামে মধুর তানে গায় পাপিয়া গা মহামহিয়ান তুমি শ্রেষ্ঠ গরিয়ান এই মায়াবী বসুন্ধরা তোমার অবদান মহামহিয়ান তুমি শ্রেষ্ঠ গরিয়ান এই মায়াবী বসুন্ধরা তোমার অবদান আসমান জমিন গ্রহ তারা সবই তোমার দান তোমার নামে মধুর তানে গায় পাপিয়া গা পাহাড় সাগর ঝরনা নহর তুমি দিলে ভোর প্রভাতে পাখির কণ্ঠে শুনি কলরা পাহাড় সাগর ঝরনা নহর তুমি দিলে ভোর প্রভাতে পাখির কণ্ঠে শুনি কলরা পাহাড় সাগর ঝরনা নহর তুমি দিলে সব ভোর প্রভাতে পাখির কণ্ঠে শুনি কলর অপরূপ সৃষ্টি তোমার গো রহমান এই মায়াবী বসুন্ধরা তোমার অবদান অপরূপ সৃষ্টি তোমার গো রহমান এই মায়াবী বসুন্ধরা তোমার অবদান আসমান জমিন গ্রহ তারা সবই তোমার দান তোমার নামে মধুর তানে গায় পাপিয়া গান আসমান জমিন গ্রহ তারা সবই তোমার দান তোমার নামে মধুর তানে গায় পাপিয়া গান মহামহিয়ান তুমি শ্রেষ্ঠ গরিয়ান এই মায়াবী বসুন্ধরা তোমার অবদান মহামহিয়ান তুমি শ্রেষ্ঠ গরিয়ান এই মায়াবী বসুন্ধরা তোমার অবদান আসমান জমিন গ্রহ তারা সবই তোমার দান তোমার নামে মধুর তানে গায় পাপিয়া গা আসমান জমিন গ্রহ তারা সবই তোমার দান তোমার নামে মধুর তানে গায় পাপিয়া গা আসমান জমিন গ্রহ তারা সবই তোমার দান তোমার নামে মধুর তানে গায় পাপিয়া যায় আমরা শিল্পী দূর যায় দূর যায় দূর যায় আমরা শিল্পী দূর যায় আমরা শিল্পী